যাওয়া হবে এবং বলা হবে এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে এটা কি জাদু না তোমরা চোখে দেখছ না اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون এতে প্রবেশ করো অতপর তোমরা সবর করো অথবা না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন এবং তিনি জাহান্নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করবেন كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো তারা শ্রেণীবদ্ধ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 যাতে আরোহণ করে তারা শ্রবণ করে থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক না তার কন্যা সন্তান আছে আর তোমাদের আছে পুত্র সন্তান না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসেছে না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারা লিপিবদ্ধ করে না তারা চক্রান্ত করতে চায় অতএব যারা কাফির তারাই চক্রান্তের শিকার হবে أم لهم إله غير الله سبحان الله عما يشركون না তাদের আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আছে তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র وَإِن يَرَوْا كِسْفًا مِّنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَّرْكُومٌ فَذَرْهُمْ حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে এটা তো পুঞ্জীভূত মেঘ তাদেরকে ছেড়ে দিন তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না গুনাহকারদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তার পবিত্রতা ঘোষণা করুন